ওরে হায় মোবাইল ফোনে দিল মনে আগুন জ্বালাই ওরে হায় মোবাইল ফোনে দিল মনে আগুন জ্বালাই ওরে হায় মোবাইল ফোনে দিল মনে আগুন জ্বালাই শান্তি নাই রে কোথাও মোবাইলের জ্বালায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় এক ছিল পিচ্ছি পোলা স্কুলেতে পড়তো স্কুলেতে পড়তো স্কুলেতে নাম তার গিট্টু মিয়া এ বলেই ডাকতো সবে এ বলেই ডাকতো সবে এ বলেই ডাকতো সবে সুন্দরী একটা মেরে দেখা সে যে পাগল হলো সুন্দরী একটা মেরে দেখা সে যে পাগল হলো তার লাগি হয় দেওয়ানা গিট্টু মিয়া ভাই মোবাইল পেন পিরিতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম পিরিতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম পিরিতির হাট বাজারের মেলা জমায় মেয়েটির নামে ছিল জরিনা হায় জরিনা জরিনা হায় জরিনা জরিনা হায় জরিনা জরিনার প্রেমের পাগল পাগল গিট্টু হয় দিওয়ানা গিট্টু হয় দিওয়ানা গিট্টু হয় দিওয়ানা কিভাবে জরি নারীর সাথে একটু কথা হবে কিভাবে জরি নারীর সাথে একটু কথা হবে বই খাতা ছাইরা দিয়া পড়ল রে চিন্তায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় কিছুদিন ভাবার পরে পাইল খুই যাও পায় পাইল খুই যাও পায় পাইল খুই যাও পায় বাবা মারে যাইয়া বলে মোবাইল চালাবো তাই মোবাইল চালাবো তাই মোবাইল চালাবো তাই যে করেই হোক আমারে একটা মোবাইল দাও কিনিয়া যে করেই হোক আমারে একটা মোবাইল দাও কিনিয়া তো লেখা পড়া ছাইরা দিয়া যাই মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল পাই সে যে শুরু কর প্রেমের আলাপ শুরু করে প্রেমের আলাপ শুরু করে প্রেমের আলাপ দুঃখে কান্দা মরে গিট্টু মিয়ার মা বাপ গিট্টু মিয়ার মা বাপ গিট্টু মিয়ার মা বাপ পড়ালেখা ছাইরা দিয়া দিন রাতে মোবাইল ফোনে পড়ালেখা ছাইরা দিয়া দিন রাতে মোবাইল ফোনে জরিনার সঙ্গে প্রেমের আলাপ করা হয় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় জরিনা হাগিট্টু যখন একটু বড় হলো একটু বড় হলো একটু বড় হলো কলে কলেজেতে মাস্টার্স পাস করিল মাস্টার্স পাস করিল মাস্টার্স পাস করিল প্রেমের ইতিহাস পড়ে মোবাইল ফোনে আলাপ করে প্রেমের ইতিহাস পড়ে মোবাইল ফোনে আলাপ করে জরিনা লাইলে গিট্টু মজনু হইতে চায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় জরি না চাপা মারে তুমি ছাড়া বাঁচি না তুমি ছাড়া বাঁচি না তুমি ছাড়া বাঁচি না জিট্টু বলে তারে ভুলে আমায় যেও না ভুলে আমায় যেও না ভুলে আমায় যেও না তোমারে না পাই যদি দিমু আমি গলায় দড়ি তোমারে না পাই যদি দিমু আমি গলায় দড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি আর না কিছু চাই মোবাইল পেন পিরিতির হাট বাজারের মেলা জমায় মোবাইল পেন পিরিতির হাট বাজারের মেলা জমায় মোবাইল পেন পিরিতির হাট বাজারের মেলা জমায় মোবাইলে প্রেম কাহিনী এত দূরে যখন হলো এত দূরে যখন হলো এত দূরে যখন হলো বাবা মা জানতে পেরে দুজনের চাপ দিল দুজনের চাপ দিল দুজনের চাপ দিল জরিনা গিট্টু মিরা চিন্তা করে প্ল্যান করিয়া জরিনা গিট্টু মিরা চিন্তা করে প্ল্যান করিয়া বাড়ি ঘরে ছাইরা দুজন ভাইগা চইলা যায় মোবাইল প্রেম পিরিতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম পিরিতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম পিরিতির হাট বাজারের মেলা জমায় বাবা মা চিন্তা করে হায় রে মোবাইল ফোনে হায় রে মোবাইল ফোনে হায় রে মোবাইল ফোনে দিলরে ধ্বংস করে এই মান সম্মানে রে এই মান সম্মানে রে এই মান সম্মানে রে সবারে যাই বলিরা হাসনা হানার শিল্পী মোরা সবারে যাই বলিরা হাসনা হানার শিল্পী মোরা ছেলেদের হাতে মোবাইল দিবেন না কেউ ভাই মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় ওরে হায় মোবাইল ফোনে দিল মনে আগুন জ্বালাই ওরে হায় মোবাইল ফোনে দিল মনে আগুন জ্বালাই শান্তি নাই রে কোথাও মোবাইলের জ্বালায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায় মোবাইল প্রেম প্রীতির হাট বাজারের মেলা জমায়